বিসমিল্লাহির রহমানির রহিম সুধী শ্রোতা আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দেশের দক্ষিণ জনপদের সুপরিচিত টাইফুন শিল্পী গোষ্ঠীর ষষ্ঠ অডিও অ্যালবাম প্রাণ খুঁজে পাই শোনার জন্য এতে এককভাবে কণ্ঠ দিয়েছেন প্রতিভাবান শিল্পী নওশাদ মাহফুজ ক্যাসেটি শব্দ ধারণে মাহসিন সাউন্ড সিস্টেমস প্রযোজনা সিএইচপি পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার ঢাকা তোমার নামে আমি কত গান গাই তোমার নামে তাই প্রাণ খুঁজে পা তোমার নামে আমি কত গান গাই তোমার নামে তাই প্রাণ খুঁজে পা তুমি সুন্দর সে তো সবার সেরা পায়ানন্দ সে যে সুখেই ঘেরা তুমি সুন্দর সে তো সবার সেরা পায়ানন্দ সে যে সুখেই ঘেরা পবনের ঝঙ্কারে দোলা লাগে তোমার সুধা সে তো এই মনে চা তোমার নামে আমি কত গান গা তোমার নামে তাই প্রাণ খুঁজে পা তোমার নামে আমি কত গান গাই তোমার নামে তাই প্রাণ খুঁজে পা পাখির কুহুতানে মন ভরে যায় সাগরের ঢেউ সে তো তৃষ্ণা মেটায় পাখির কুহুতানে মন ভরে যায় সাগরের ঢেউ সে তো তৃষ্ণা মেটায় ভরে না কোমনাজ কোনো ভাবে তোমার তুলনা আর কিছু না তোমার নামে আমি কত গান গাই তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই তোমার নামে আমি কত গান গাই তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই শিশিরের কান্নায় তোমাকে খুঁজি ভোরের স্নিগ্ধতায় তোমাকে খুঁজি শিশিরের কান্নায় তোমাকে খুঁজি ভোরের স্নিগ্ধতায় তোমাকে খুঁজি পেয়েও পাই না কো অন্তরে স্বপনের মাঝে তাই তোমাকে চাই তোমার নামে আমি কত গান গা তোমার নামে তাই প্রাণ খুঁজে পা তোমার নামে আমি কত গান গা তোমার নামে তাই প্রাণ খুঁজে পা তোমার নামে আমি কত গান গা তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই আহা হা হা লা লা লা লা